জিজ্ঞাসা করছিলাম যে এটা তো মক্কা শরীফে তো এইভাবে পড়া না আপনি কেন পড়ান তখন উনি কোরআন শরীফ তুলে দেখাইল সৌদি আরবে কোরআন শরীফ রহমান একটা আয়াত এবং ওইটা সহ সাতটা আয়াত তো বাংলাদেশে কোরআন শরীফ দেখা যায় নিচে একটা আয়াত বাড়াইছে বিসমিল্লাহ এখন এটা কি সঠিক জি আলহামদুলিল্লাহ ভাই যেটা জানতে চেয়েছেন এটা বলে ফেলি বিসমুল্লাহ রহমান রাহিম জোরে বলবে না আসতে বলবে মানে কোথাও কোথাও জোরে বলা হয় আমরা আমাদের দেশে দেখি ওইটা যেটা বলছেন যে বিসমিল্লা রহমান রহিম সহই সুরা আল ফাতেহার সাতটি আয়াত এটা সহি কথা মানে <clears throat> সুরা আল ফাতেহার আয়াত সংখ্যা হলো সাত এটা আল্লাপা কোরআনে কারিমে এটাকে আসাবল মাসানি বলছেন যে সাত কথাটা আল্লাপাকে উল্লেখ করে দিয়েছেন সুরা আল ফাতেহার ব্যাপারে তাহলে কোরআন একাডেমের যেহেতু আল্লাহ পাকেই বলছেন এখানে ষাটটি আয়াত এই জন্য এখানে ষাটটি আয়াত এবং ষাটটি আয়াতের মধ্যে একটা আয়াত বিসমিল্লাহ রহমান রহিম কিন্তু এই বিসমিল্লাহ রহমান রহিমটা নবী সাল্লা ইসলাম সাহাবা ইকরাম যুগ যুগে সবাই মানে এটা নিয়ে কোনো একতালাপ নাই সবাই এই বিসমিল্লাহ রহমান রহিম চুপে চুপে বলছেন মানে এটাকে জোরে বলছেন জাহারি বলছেন এরকম কোন নজির এরকম কোন হাদিস পাওয়া যায় না যে নবী সালাম বিসমিল্লা রহমান জোরে বলছেন বা সাহাবাই কেরাম জোরে বলছেন এটাকে তবে বলতে হবে কিন্তু সেটা আসতে বলবে এখন যারা জোরে বলতেছেন তারা নিজেরা গবেষণা করে এটা বের করছেন যে যেহেতু আয়াত সাতটা তো ছয়টা আমি সুপে সুপে বলবো একটা ছয়টা জোরে বলবো একটা আসতে বলবো কেন এটা তাদের নিজস্ব ইস্তেহার আর আমরা বারবার বলি যে ইসলাম মানলে এরকম যুক্তি যুক্তিতে ইসলাম চলে না ইসলাম চলবে কোরআন সুন্না দিয়ে সেটা আমার যুক্তিতে বুঝে আসুক না আসুক আমার যুক্তিতে মিলুক আর না মিলুক সুতরাং নবী সালাম ছয়টা জোরে বলছেন একটা আসতে বলছেন বাস আমি একটা আসতে বলবো ছয়টা জোরে বলবো